গানে গানে বলে যাই শোনো বাংলার ভাই সবাই গানে গানে বলে যাই শোনো বাংলার ভাই সবাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই গানে গানে বলে যাই শোনো বাংলার ভাই সবাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয় বন্ধুরা আপনি শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার আয়োজন এই গানটির কথা সুর ও কণ্ঠ দিয়েছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর সত্যের পথে কলম ধরলে জীবন যদিও চলে যায় প্রয়োজনে আমি জীবন দেব তবু খুদা দ্রোহীদের পতন চাই সত্যের পথে কলম ধরলে জীবন যদিও চলে যায় প্রয়োজনে আমি জীবন দেব তবু ক্ষুদাদ্রোহীদের পতন চাই নাস্তিক মোরতাদ মোনাফিকদের বাংলায় যেন না পাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যায় সর্বযুগের শ্রেষ্ঠ মানব ছিলেন নাবি মুহাম্মদ তাকে পে ধন্য হল গোটা এই বিশ্ব জগৎ সর্বযুগের শ্রেষ্ঠ মানব ছিলেন নাবি মুহাম্মদ তাকে পে ধন্য হলো গোটা এই বিশ্ব জগৎ সেই নাবিকে দোষী বলে আস্তিক মুনাফিকরা ভাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই ওলামাদের নামে যারা দিচ্ছে মিথ্যে অপবাদ ওরা হলো না বীর শত্রু ওরাই হলো জঙ্গিবাদ ওলামাদের নামে যারা দিচ্ছে মিথ্যে অপবাদ ওরা হলো না বীর শত্রু ওরাই হলো জঙ্গিবাদ রানা নাহিবে নাবি জঙ্গিবাদী হয় কেমনে ভাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই নাম দিল মুসলমান নফরমান লতিফ সিদ্দিকি হজ ও তবলিগ নিয়ে করেছে যে কটুক্তি নাম দিল মুসলমান নফরমান লতিফ সিদ্দিকি হজ ও তবলিগ নিয়ে করেছে যে কটুক্তি মুসলমানদের দাবি তাহার গলায় ফাঁসির দড়ি চাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই বুরকা পরে কলেজ গেলে গায়ে আগুন লাগে নগ্ন নারীর খেলা দেখতে মুহসিন আলী এক নাম্বার বুড়কা পরে কলেজ গেলে গায়ে আগুন লাগে তার নগ্ন নারীর খেলা দেখতে মুহসিন আলী এক নাম্বার ওই হারামি কোথায় আছে খবর একবার নাও সবাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই মাতায় কাফন বেদে এবার নামব সবাই ময়দানে নাস্তিক মুরতাদ মুনাফিকার রাখবো না এই দেশেতে মাতায় কাফন বেদে এবার নামব নাস্তিক মুরতাদ মুনাফিক আর রাখবো না এই দেশেতে এ দেশটাকে গর্ব মোরা নাস্তিক মুক্ত দেশ রে ভাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই মনের যত জড়তা সব ভুলে আয় রে সবাই মিলে বিজয় নিশান উড়াব এই ধরায় মনের যত জড়তা সব ভুলে আয়রে বাই সবাই মিলে বিজয় নিশান উড়াব এই ধরায় না ফরমানদের পতন সবাই দেখব এবারেই বাংলায় সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যায় গানে গানে প্রভুর কাছে করি আমি মোনাজাত নাস্তিকদেরকে খতম কর নইলে কর হে দায়াত গানে গানে প্রভুর কাছে করি আমি মোনা নাস্তিকদেরকে খতম কর নইলে কর হেদায়াত মুসলমানদের হাহাকারে আকাশ বাতাস ভারী ভাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই গানে গানে বলে যাই শোনো বাংলার ভাই সবাই গানে গানে বলে যাই শোনো বাংলার ভাই সবাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই সত্যের পথে কলম ধরলে জঙ্গিবাদী আমি হয়ে যাই